সানডে সাসপেন্স শুধুমাত্র Mirchi ninety eight point Bangla সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য মঞ্জিল সেনের লেখা ছায়া মঞ্জিল সেন মূলত ছোটদের লেখার জন্যই বিখ্যাত ছিলেন শুকতারা ছাড়াও নবকল্লোল এবং সন্দেশ পত্রিকাতেও লিখেছিলেন বহু গল্প ও উপন্যাস সাহিত্য কীর্তির জন্য তিনি ভূষিত হয়েছেন নানা সম্মান ও পুরস্কারে যার মধ্যে রয়েছে রাষ্ট্রপতি পুরস্কার বিদ্যাসাগর পুরস্কার ইত্যাদি মঞ্জিল সেনের পরিবারের তরফ থেকে যদি কেউ এই গল্প শুনে আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে তারা ইমেল করতে পারেন Sunday at radio dot com এই আইডিতে অথবা তারা আসতে পারেন সরাসরি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi বাংলায় আজকের গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত তারার একশো এক ভূতের গল্প তৃতীয় খণ্ড এই বইটি থেকে গল্প পাঠে সমক গল্পের সূত্রধার আমি মির শুরু হচ্ছে ছায়া অথচ ইট কাঠ পাথর ছাড়া কিছুই তোমরা দেখো না ভেবে দেখলাম অপবাদটা একেবারে মিথ্যে নয় তাই ওটা ঘোচাবার জন্য বেরিয়ে পড়লাম আমার বন্ধু যে এতটুকু বাড়িয়ে বলেনি তা ট্রেনে যেতে যেতেই টের পেলাম জানলা ধারে বসে শুধু ঘন সবুজের শোভা আর পাহাড়ের সারি অকবির মনেও কবিত্ব এসে যাওয়া খুব একটা বিচিত্র নয় বন্ধু স্টেশনে এসেছিল আনন্দে ও আমাকে জড়িয়ে ধরল আমিও অভিভূত হলাম দেবু অর্থাৎ আমার বন্ধু ওখানকার ডাক্তার অল্প কিছুদিন হলো প্র্যাকটিস শুরু করেছে কিন্তু এর মধ্যেই বেশ নাম করে ফেলেছে এখনো বিয়ে করেনি একাই থাকে তাই আমাকে নিয়ে ও মেতে উঠল কয়েকটা দিন বেশ হইচই করে আনন্দ করে কেটে গেল শুনেছিলাম আসামের রহস্য রোমাঞ্চ পত্রিকার খুব কদর দেবু আবার বেশ ফলাও করে আমার নাম চাউর করে দিয়েছিল বলেছিল ওসব পত্রিকায় আমি নিয়মিত লিখি ফলে কিছু স্থানীয় বাসিন্দা কৌতূহল প্রকাশ করেছিলেন আমার সঙ্গে আলাপ করে আমাকে প্রশ্নবাণে একেবারে জর্জরিত করে তুলেছিলেন অবশ্য আমি যে মনে মনে আত্মপ্রসাদ অনুভব করিনি কথা বললে মিথ্যেই বলা হবে একদিন সকাল দশটায় আমি দেবুর বাড়ির রাস্তার দিকের বারান্দায় একটা বই নিয়ে বসেছি মাঝে মাঝে মুখ তুলে পথ দিয়ে লোকজনের চলাফেরা দেখছি দেবু একজন রোগী দেখতে গিয়েছিল ফিরতে একটু দেরি হবে বলে গেছিল গেট খোলার শব্দে আমি চোখ তুললাম যিনি এলেন তার নাম মিস্টার হাজারিকা দেবুরই একজন পেশেন্ট দেবুর মুখে শুনেছিলাম ভদ্রলোকের বয়স বেশি নয় একসময় নাকি খুব ভালো স্বাস্থ্য ছিল কিন্তু গত ক বছর ধরে তিনি কেমন শুকিয়ে যাচ্ছেন ভদ্রলোকের দুটো চোখ কোটরে ঢুকে গেছে ফ্যাকাশে মুখ গায়ের রংটাও অস্বাভাবিক রকমের পাণ্ডুর যেন একটা জীবিত মৃতদেহ ভদ্রলোকের রোগ যে আসলে কি তা বহু পরীক্ষা করেও ধরা যায়নি খিদে পায় না ঘুমোতে পারেন না দিন দিন শুকিয়ে যাচ্ছেন অথচ সব রকম প্যাথোলজিক্যাল টেস্ট করেও শরীরে কোনো অস্বাভাবিকতা বা কিছুর অভাব ধরা পড়েনি দেবু বলেছিল কেসটা বড় অদ্ভুত সে মেডিকেল জার্নালে ভদ্রলোকের কেস হিস্ট্রি প্রকাশ করেছিল কয়েকজন বিশেষজ্ঞ তাকে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি বাতলে দিয়েছিলেন কিন্তু তাতেও কোনো উপকার হয়নি আমার মুখে ডাক্তারবাবু তো বাড়িতে নেই শুনে তিনি বললেন যে তিনি সেটা জানেন এবং আমার কাছেই তিনি এসেছেন আমি ভদ্রতার খাতিরে তাকে বসতে বললাম মনে মনে ভাবলাম আমার কাছে আবার তার কি দরকার পড়ল একটা চেয়ার টেনে তিনি আমার মুখোমুখি বসলেন সত্যি বলতে কি ওই উজ্জ্বল দিনের আলো সত্ত্বেও তার সান্নিধ্যে কেন জানি না আমার একটা অস্বস্তি হচ্ছিল গাটা ছমছম করে উঠল যেন ওর উপস্থিতি কোনো অশরীরী আত্মার কথা আমাকে মনে করিয়ে দিল ভদ্রলোক তার কোটরে ঢুকে যাওয়া দু চোখ দিয়ে আমাকে লক্ষ্য করছিলেন হঠাৎ তার ঠোঁটের ফাঁকে মৃদু কৌতুকের হাসি ঝিলিক দিয়ে গেল আমার অস্বস্তি আরো বেড়ে গেল ভদ্রলোক কয়েকবার কাশলেন তারপর যেন অনেকটা ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন আপনাকে বিরক্ত করছি বলে কিছু মনে করবেন না আপনার কয়েকটা গল্প আমি পড়েছি ভদ্রলোক একটু থেমে বলতে লাগলেন অলৌকিক কাহিনী নিয়ে আপনি বেশি লেখেন হ্যাঁ? একজন গুণমুগ্ধ পাঠক এই ভেবে এতক্ষণে আমি যেন ধাতস্থ হলাম আপনাকে আমি একটা কাহিনী শোনাতে চাই ভদ্রলোক সোজাসুজি কাজের কথায় চলে এলেন আমি নিজের প্রশংসা শুনব বলে প্রস্তুত হচ্ছিলাম কিন্তু হতাশ হলাম যাই হোক মুখে বললাম বেশ তো বলুন আমি শুনছি ধন্যবাদ ভদ্রলোক ভাবলে সীন মুখে উক্তি করলেন একটু থেমে তিনি আবার বলতে লাগলেন আমি জানি আমার দিন ফুরিয়ে এসেছে এমনকি কবে মারা যাব তাও আমার অজানা নয় তাই এখন আপনাকে বলতে আর কোনো বাধা নেই আমি একটু চমকে উঠলাম ভদ্রলোক বলেন কি কবে মারা যাবেন তাও তিনি জানেন একজনকে সব খুলে না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না আপনি উপযুক্ত লোক দয়া করে আমার কাহিনী আপনি পত্রিকায় ছাপিয়ে দেবেন হ্যাঁ আমার অপরাধের কথা সবাই জানুক তাই আমি চাই ভদ্রলোক তার পাশের চেয়ারটার দিকে মুখ ফেরালেন যেন কেউ সেখানে বসে আছে তাকে শুনিয়েই কথাটা বললেন আমার আবার গা শিউরে উঠল পাঁচ বছর আগে আমার চেহারাটা এমন ছিল না ভদ্রলোক আমার দিকে ফিরে বলতে শুরু করলেন আমি একজন ভালো অ্যাথলিট ছিলাম শরীরে মেয়েদের বালাই ছিল না অথচ পুষ্ট দেহ ছিল আমি এক চা বাগানের হেড অফিসে কাজ করতাম সেখানেই বড়ুয়ার সঙ্গে আমার আলাপ ভদ্রলোক আবার চুপ করলেন যেন পুরনো দিনের কথায় নিজেকে হারিয়ে ফেলেছেন তারপর আবার আমার দিকে ফিরে বলতে লাগলেন বড়ুয়া আমার থেকে বয়সে ছোট হলেও আগেই ওই অফিসে ঢুকেছিল বেশ সুন্দর চেহারা ওর বাড়ি লামডিঙে এখানে একটা ঘর ভাড়া করেও ছিল প্রথম থেকেই কেন জানি না ও আমার প্রতি আকৃষ্ট হয় আমার থাকার জায়গা নেই হোটেলে আছি শুনে ওর সঙ্গে থাকার জন্য পিড়াপিড়ি করতে থাকে আমিও ভেবে দেখলাম তাতে আমার অনেক সুবিধে যে মাইনে পাই তার বেশিরভাগ হোটেল খরচায় চলে যায় তার চাইতে ওর সঙ্গে শেয়ার করে থাকলে অনেক কম খরচ হবে রান্নার জন্য একজন লোক রেখে দিলে আরও সুরাহা হবে আমি ওর প্রস্তাবে সম্মত হলাম বেশ কিছুদিন কেটে গেল ভালোই ছিলাম টাকা পয়সাও বাঁচছিল বড়ুয়া ক্রমেই আমার একান্ত অনুগত হয়ে পড়ছিল আমার সুখ সুবিধার দিকে ওর তীক্ষ্ণ নজর ছিল সেটা দেখে আমি বেশ মজা পেতাম ক্রমে এমন অবস্থা হলো যে ও যেন আমার মধ্যে নিজের সত্তাকে হারিয়ে ফেলল মাঝরাতে আমি ওকে সিগারেট আনতে বললে এক মাইল হেঁটে তাও এনে দিত এতটুকু বিরক্তিও প্রকাশ করত না বরং আমাকে খুশি করতে পেরে ও যেন তৃপ্ত হতো এক কথায় আমার জন্য ও সব ত্যাগ করতে প্রস্তুত ছিল দেখতে দেখতে কয়েকটা বছর গড়িয়ে গেল আমার মধ্যে একটা পরিবর্তন এলো এতদিন আমি বড়ুয়ার এই আত্মনিবেদনে আত্মতুষ্টি অনুভব করতাম কিন্তু আর যেন ওকে ভালো লাগে না এই একঘেয়েমি বৈচিত্র্যহীনতা অসহনীয় মনে হতে লাগলো আমি যেন আমি যেন হাঁপিয়ে উঠলাম ওর সঙ্গ ত্যাগ করবার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ওকে কাজ ছাড়া করতে পারলাম না বড়ুয়া নানা ছলছুতো করে আমার আলাদা থাকার ব্যবস্থা পণ্ড করে দিতে লাগলো আমি মনে মনে রেগে উঠলাম ওর সঙ্গে নিষ্ঠুরের মতো ব্যবহার করতে লাগলাম তাতে ওর মুখে ব্যথার চিহ্ন ফুটে উঠত আর সেটা লক্ষ্য করে আমি আমি উল্লাস বোধ করতাম নিজের অজান্তেই আমি হিংস্র হয়ে উঠেছিলাম এসব সত্ত্বেও কিন্তু বড়ুয়া আমাকে ছাড়ল না ছায়ার মতো আমার পাশে পাশে থাকত শেষ পর্যন্ত আমি মরিয়া হয়ে উঠলাম ওর হাত থেকে আমাকে নিষ্কৃতি পেতেই হবে অনেক ভেবে চিনতে ঠিক করলাম ওকে ওকে আমি খুন করবো আমি মতলব বাড়তে লাগলাম এমনভাবে কাজ হাসিল করতে হবে যাতে আমার উপর সন্দেহ না আসে শেষ পর্যন্ত সকলের চোখের সামনেই একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলাম আমাকে সন্দেহ করার কোনো কারণই ছিল না হাসপাতালে শেষ নিঃশ্বাসের আগেও আমার দিকে চোখ মেলে তাকালো সেই চোখে রাগ বা অভিযোগ ছিল না না না ছিল ভৎসনা বিড়বিড় করেও বলল আমাকে আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না তোমার পাশে ছায়ার মতো আমি থাকব ছায়ার মতো আমি থাকব ফাঁকি দিতে পারবে না মিস্টার হাজারিকা একটু থামলেন আমিও স্বীকারোক্তি শুনে যেন সম্বিত হারিয়ে ফেলেছি বড়ুয়া ওর কথা রেখেছে মৃত্যুর পর মুহূর্ত থেকে ছায়ার মতো ও আমার পাশে পাশে রয়েছে দিনে রাতে সব সময় আমি ওর উপস্থিতি অনুভব করি এখনো এখনো আমার পাশে বসে আছে হাজারিকা পাশের চেয়ারের দিকে ঘাড় ফেরালেন সে কি আমার মেরুদণ্ড দিয়ে যেন একটা হিম শিহরণ বয়ে গেল আমিও যন্ত্রের মতো ঘাড় ফেরালাম আর সঙ্গে সঙ্গে আঁতকে উঠলাম আমার স্পষ্ট মনে হলো যেন কেউ চেয়ারে বসে আছে একটা আবছা ছায়ামূর্তি মূর্তি আমার মাথা ঘুরে উঠল একটু ধাতস্থ হয়ে আবার চেয়ারের দিকে তাকালাম এবার কিন্তু কিচ্ছু দেখতে পেলাম না মিস্টার হাজারিকা আমার মুখের দিকে তাকিয়েছিলেন তার মুখে একটা বিচিত্র হাসি ফুটে উঠল তিনি বললেন জানেন ও আমার কানে ফিস ফিস করে কথা বলে তাই আজ আমি সাহস করে সব আপনাকে খুলে বলতে ভরসা পাচ্ছি কারণ ও আমাকে বলেছে আর মাত্র এক মাস আমার আয়ু মরেও আমি ওর হাত থেকে নিষ্কৃতি পাব না তিনি উঠে দাঁড়ালেন আমার স্পষ্ট মনে হলো আরেকজন কেউ যেন পাশের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে আমাকে ধন্যবাদ জানিয়ে হাজারিকা হাঁটতে শুরু করলেন আর আমি দ্বিতীয়বার ভয়ানক চমকে উঠলাম মাথার ওপর কড়া রোদ্দুর মিস্টার হাজারিকা হাঁটছেন তার পাশে পাশে তার ছায়াও চলছে কিন্তু ছায়া একটা নয় দুটো দর্শক ছিলেন ছায়া রচনা মঞ্জিল সেন গল্প পাঠে সমক মিস্টার হাজারিকার চরিত্রে দীপ দেবু ও বড়ুয়ার ভূমিকায় অগ্নি গল্পের সূত্রধার আমি মীর শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পর্ব পরিচালনায় অগ্নি বিশেষ সহযোগিতায় গোধূলি Mirchi ninety eight point three এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ প্রকাশক দেব সাহিত্য কুটিরকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য শেষ হল মঞ্জিল সেনের লেখা ছায়া আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স